بسم الله الرحمن الرحيم فبالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا আল্লাহ কাফেরদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ক্ষিপ্ত আগুনের ব্যবস্থা করে দিয়েছেন যার মধ্যে তারা থাকবে চিরকাল কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না Wow.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 ইসলামের প্রতি যিনি তাঁর ওম্মতকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন এবং জান্নাতের জন্য উৎসাহিত করেছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহি আজকে আমাদের বাকি জাহান্নাম সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে সেগুলির একটি অংশ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আর তা হচ্ছে জাহান্নামি কারা জাহান্নাম সম্পর্কে এর আগে তিনটি আলোচনা হয়েছে এখন জাহান্নামি কারা এবং জাহান্নামি কত প্রকার কি ধরনের লোকেরা জাহান্নামে যাবে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে যা আছে তা যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করব আল্লাহ ফাকরাবুল আলম জাহান্নামীদেরকে দুই ভাগে ভাগ করেছেন এক শ্রেণীর নামে যারা চিরকাল জাহান্নায় বসবাস করবে যাদের সম্পর্কে কোরআন করিমের বহু আয়াতে বলা হয়েছে খালেদিন ফিহা আবাদা সেখানে তারা চিরকাল অবস্থান করবে স্থায়ী নামে যারা জাহান্নামে দাখিল হবে আর সেখান থেকে বের হবে না অমাহম বেখার এজিন আমিনান্নার যাদের সম্পর্কে আল্লাহ কোরআন করিমের সাদ করেছেন যে তারা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না ওমাহম বেখার এজিন আমিনান্নার আরেক রকমের জাহান্নামি হবে যারা জাহান্নামে যাবে তাদের পাপের কারণে বদামলের কারণে কিন্তু তাদের ইমান ছিল এবং ইমানের সমর্থনে অল্প হলেও আমল ছিল সামান্য হলেও কিছু আমল ছিল তাদের এরা জাহান্নামে যাবে তাদের কাবিরা গুনহার জন্য তাদের ফরজ অজেবে গাফিলতির কারণে তাদের হারাম কাবিরা গুনহা অন্যায় নাজাইজ কাজ করার জন্য আল্লাহ বা তার রসুলের হক নষ্ট করার কারণে অথবা কোনো মানুষের বান্দার হক নষ্ট করার কারণে জাহান নামে তো যাবে কিন্তু তারা যেহেতু মমিন আমার মমিন বলার উদ্দেশ্য জাতিগত মুসলিম নয় মমিন বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং হাদিসের সংজ্ঞায় যারা ইমানদার ইমান ছিল ইমান তারা একেবারে নষ্ট করেনি তবে ইমানকে তারা দুর্বল করে ফেলেছে তাদের পাপের কারণে সেই জন্য তারা জাহান নামে তো যাবে কিন্তু তাদের ইমান এবং সামান্য হলেও তাদের ভালো আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান নাম থেকে আবার জান্নাতে নিয়ে আসবেন এই দুই রকমের মানুষ সম্পর্কে আজকে আলোচনা পেশ করব আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম যারা জাহান্নামী হবে এবং জাহান্নাম যাদের জন্য তৈরি করা হয়েছে তাদেরকে আল্লাহ কাফেরিন বলে আখ্যায়িত করেছেন তারা হচ্ছে কাফের তারা হচ্ছে মুশরেক কাফের মানে যারা অস্বীকারী কাফের মানে যারা অস্বীকারী অস্বীকারী যারা প্রথম আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে যেমন নাস্তিক অথবা আল্লাহ আর অস্তিত্ব তো অস্বীকার করেনি কিন্তু আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করেছে আল্লাহ পাকের তৌহিদ একত্বকে অস্বীকার করেছে অর্থাৎ মুশরিক আল্লাহকেও মানে আল্লাহর সাথে আল্লাহর বহু হক আল্লাহর বান্দা নবীকে হোক অলিকে হোক পীরকে হোক অথবা প্রতিমা পুতুলকে হোক দিয়ে রেখেছে তারা উদ্ধার করতে পারে তারাও ছেলে মেয়ে দিতে পারে সন্তান দিতে পারে তারা রোগ থেকে আরোগ্য করতে পারে তারা বালা মুসিবত দূর করতে পারে এইভাবে যারা শিরিক করেছে মক্কার মুশিকেরা এরকমই ছিল যারা আল্লাহকে মানত সৃষ্টিকর্তা বলে কিন্তু তার সাথে তারা দেবী দেবতার পূজা করত প্রতিমা পুতুলের পূজা করত আর বলতো এরা এক এক দেবী দেবতা এক এক কাজ দেবে উজ্জা ইজ্জত সম্মান দেবে নেতৃত্ব দেবে আমাদেরকে মানাত আমাদের রুজি রোজগার দেবে কর্মের ব্যবস্থা দেবে খেতে দেবে এইভাবে তারা বিভিন্ন দেবী দেবতা প্রতিমা পুতুল সম্পর্কে আকিদা রাখতো আজকেও যদি কেউ আকিদা রাখে যে অমু পীর বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় অমর ফির ফির বাবার দরবারে মাজারে গেলে ওখানে গেলে রোগ ভালো হয় ওখানকার ওখানে গেলে খাসি মরগ জবাই করলে মনের কামনা বাসনা পূরণ হয় ইত্যাদি আর এক শ্রেণীর লোক যারা আল্লাহ জাতকে অস্বীকার না করলেও আল্লাহর এবাদত বন্দীগীতে তৌহিদকে অস্বীকার করেছে মুশরিক আর এক শ্রেণীর লোক যাদের কথা আল্লাহ বলেছেন তারা হচ্ছে মুনাফেক এই কাফের মুনাফেক মুশ্রিক এদের জন্য আল্লাহ ফাকরবেন মুনাফেক মানে চরিত্রের মুনাফিক নয় আমলের কর্মের মুনাফিক নয় বরং আকিদা বিশ্বাসের মুনাফিক আল্লাহ বিশ্বাস নেই কিন্তু লোকের সামনে পেশ করে নিজেকে মুসলিম বলে নিজেকে ইমানদার বললে কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কাফের কাফেরদের আরেকটি অংশ হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে মানে আল্লাহর একত্র মানে কিন্তু পরকালকে অস্বীকার করে পরকালের কোনো একটি অংশকে অস্বীকার করে নবী রসুলকে অস্বীকার করে আল্লাহ পাকে নাজল কি তো বিধানকে অস্বীকার করে পুরোপুরি অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে এসবগুলি হচ্ছে কাফের যাদের কুফুরি প্রমাণ হয়ে যাবে কোরআন এবং সন্ন্যার দ্বারা তারা হচ্ছে কাফের কাফের আমাদের খেয়াল খুশি কাফের নয় কারণ এক শ্রেণীর লোকের আছে আজকাল কুফুরির ফতুয়াবাজি তো আমাদের সবচেয়ে আগে মতের বিরোধী হলেই কুফরির ফতুয়া লাগিয়ে দিল এর নাম কাফের না এইরকম কুফরির ফতুয়াবাজি থেকে নবী করিম সাল্লাম শক্তভাবে সতর্ক করেছেন যারা কাউকে কাফের বলবে অথচ কাফের নয় তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যে অন্য কাউকে কাফের বলবে এরকম বহু হাদিস রয়েছে তা আমাদের দেশের খেয়াল খুশি কাউকে কাফের বলা ওতে কাফের হয় না কাফের সেই ব্যক্তি যাকে আল্লাহ কাফের বলেছেন তার রাসুল সাল্লাম কাফের বলেছেন এবং তা অকাট্যভাবে কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত তো কাফের মুশরেক যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন অইদাতিল অত্যাকুন্নারাল্লেতি অইদাতিল কাফেরিন তোমরা ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও নিজেকে রক্ষা করো বাঁচার ব্যবস্থা করো নেক আমল করো আল্লাতি ওয়দাতিল কাফেরিন যা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন সুরা আহজাব এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদের ওপর লানত করেছেন অভিসম্পদ করেছেন লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা করা পুরোপুরি লানত আল্লাহ পাককে যারা অস্বীকার করেছে আল্লাহর একত্রিকে অস্বীকার করেছে তাদের উপর সুরায় আহজাবের কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের কথা উল্লেখ করেছেন তাদের কথা বলছেন যে ইন্নআল্লাহ লান আল কাফেরিন আল্লাহ পাক কাফেদের ওপর লানত করেছেন ও আদাল্লাহম সাইরা এবং তাদের জন্য সাইর মানে জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলম জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন কাফেরদের জন্য খালেদিন আফিহা আবাদা যেখানে তারা চিরকাল থাকবে খালেদিন আফিহা আবাদ যেখানে চিরকাল তারা থাকবে লায়াজেদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা তারা কোনো সাহায্যকারী পাবে না কোনো বন্ধু তারা পাবে না এদের এক শ্রেণীর লোক যারা তাদের নেতাদের আনুগত্য করেছিল তাদের সম্পর্কে বিশেষভাবে তারপরে আয়াতগুলিতে আল্লাপাক উল্লেখ করেছেন এটি একটি জাহান নামে যাওয়ার কারণ যেটি আপনাদের সামনে পরে উল্লেখ করব তখন ওই অংশটুকু আয়াতের উল্লেখ করব আল্লাহ ফকরবন কাফেরদের সম্পর্কে আরো এরশাদ করে সুরায় বাকার আয়াত নম্বর উনচল্লিশে আল্লাহ কাফারু ওয়াকাজাবু বে আয়াতিনা যারা কুফুরি করলো অস্বীকার করলো এবং আমার আয়াতকে মিথ্যা মনে করল আমার আয়াতকে মিথ্যা মনে করল উলায়ক আসহাবুন্নার এরা হচ্ছে জাহান্নামী হুমফিয়া খালেদন তারা সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহ পাক আরো বলেছে ইন্নাল্লাজিনা কাফারু ওয়া মাতু ওয়া যারা কুফরি করল এবং কুফরি অবস্থায় মারা গেল উলায়কাহুম আলাইহিম আজমাইন এদের উপর লানত রয়েছে আল্লাহ পাকের ফেরেস্তাদের লানত রয়েছে গরম লাগছে এখানে এটা চালিয়ে দেন লানত রয়েছে আজমাইন এবং সমস্ত মানুষের লানত রয়েছে আফিহা আজাব তারা চিরকাল সেখানে থাকবে এবং তাদের আজাবকে হালকা করা হবে না এখানে আল্লাহ ফাকরুল আলম তাদের জাহান নামে থাকার কথা এবং চিরকাল তারা জাহান নামে থাকবে কথা উল্লেখ করেছেন জাহান নামে চিরকাল থাকবে এবং সেখানে জ্বলেও মত আসবে না এই মর্মে হাদিস আপনাদের জানা আছে এর আগে বিস্তারিত এই আলোচনায় না আসলেও হয়তো ইঙ্গিত করা হয়েছে মতকে আল্লাহ ফাকরুল আলমিন জবাই করে দিবেন এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনায় নবী করিম আলি সাল্লাম থেকে আবদুল্লা বিন ওমর রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন যে এজা সারা আহলুল জান্নাতিল জান্নাত সহি বুখারির হাদিস যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে ও সারা আহলুল নারিন নারা যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে উতিয়া বিল মৌত মতকে নিয়ে আসা হবে মতকে নিয়ে আসা হবে মত আবার কোনো রূপ রাখে তার কোনো আকার আকৃতি আছে যে মতকে নিয়ে আসা হবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমেন মতকে রূপ দেবেন মতকে আল্লাহ ফাকরুল আলমিন রূপ দেবেন আকার আকৃতি দেবেন এবং নিয়ে আসা হবে যেমন অন্য হাদিসে রয়েছে তিরমিজের হাদিসে উতিয়াবিল মত কাল কাবশিল আমলা ভেড়ার মতো বা দুম্বার মতো নিয়ে আসা হবে দুম্বার মতো আকারে নিয়ে আসা হবে হাত আলা জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জাহান্নার মাঝখানে রাখা হবে সোম্মা ইউজবাহ তারপরে জবাই করে দেওয়া হবে ওয়ানাদি মোনাদিন ইয়া আহলাল জান্না একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর ফেরিস্তা ডাক দেবে ইয়া আহলাল জান্না হে জান্নাতিরা হে জান্নাতিরা হলুদুন ফালামুত চিরকাল থাকতে হবে মত নেই ইয়া আহলান্নার হে জাহান্নামীরা হলুদুন ফালামত চিরকাল থাকতে হবে এখানে মত নেই জান্নাতিদের এমন খুশি হবে যে যেই খুশি তাদের আর কখনো হয়নি ফায়াজদাদ আহলুল জান্নাতে ফারাহান এলা ফারাহিম তাদের খুশির শেষ থাকবে না জান্নাতিদের খুশির শেষ থাকবে না ওয়াজদাদ দাদু নার হুজনান এলা হুজনহিম এবং জাহান্নামীদের শোকের ছায়া নেমে আসবে আর জাহান্নামীদের শোকের শেষ থাকবে না জাহান্নামীদের দুঃখের শেষ থাকবে না জাহান্নামীদের হাই আফসুসের শেষ থাকবে না এই তো বোখারিতে রয়েছিল হাদিস তেরমিজিতে হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি খুশিতে মরে যাওয়ার হয় তাহলে জান্নাতিরে এত খুশি হবে যে ওই খুশিতে মরে যেত কিন্তু মত আর আসবে না আর খুশিতে সাধারণত মরে না যদিও কেউ মরতে পারে জান্নাতে গিয়ে আর মরবে না দুনিয়াতে হয়তো কেউ খুশিতে মরে যেতে পারে এমন খুশি হলে মরে যেতে পারে অনেকে দুঃখে মরে যেতে পারে হার্ট অ্যাটাক করে কিন্তু জাহান নামে জান্নাতে এটা হবে না নবী করিম সাল্লাম বলছেন যে ফালাউ আন্না আহাদান মাতা ফারাহান মাতা আহলুল জান্না যদি কেউ খুশি হয়ে মরার থাকতো তাহলে জান্নাতিরা এত খুশি হবে যে খুশিতে মরে যেত আর ওয়ালাউ আন্না আহাদান মাতা হুজনান কোন ব্যক্তি যদি শোকে দুঃখে কষ্টে মরে যাওয়ার হইতো জাহান নামে লামা তাহলে না তাহলে জাহান নামেরা দুঃখ কষ্টে মরে যেত তিরমিজির হাদিস এবং হাদিস সাহেব তাহলে মতকে যখন জবাই করে দেওয়া হবে আর মত হবে না কাফের মুশরেক আল্লাহকে অস্বীকারী পরকালকে অস্বীকারী পরকাল সম্পর্কে সন্দেহান ব্যক্তি জাহান নামে গেছে চিরকাল জাহান নামে থাকবে এবং জান্নাতিদের আর দুশ্চিন্তা থাকবে না যে আর এখান থেকে বেরিয়ে গেলে যাব কোথায় যেমন আজকাল দুনিয়াতে আমাদের দুশ্চিন্তা আছে যারা চাকরিতে আছে চাকরিটা যদি ছুটে যায় দেশে তো চাকরি নাই কি করে খাবো দেশে দেশে কি করবো এই চিন্তা দেশে এই চিন্তা চলে গেলে এইরকমই কারো যদি কোনো সমস্যা থাকে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে সেই সমস্যায় মানুষ দুশ্চিন্তা করে যে এরপর হবে কি তাহলে আমার যদি একামারি নল না হয় আমার যদি একামাটা ট্রান্সফার না হয় তাহলে হবে কি দুশ্চিন্তায় তাহলে দেশে চলে যেতে হবে দেশে গেলে কি করব। দুনিয়াতে মানুষের দুশ্চিন্তা আছে এবং পেরেশানি আছে আর দুনিয়াতে পেরেশানি হতে পারে কিন্তু জান্নাতে গিয়ে আর কোনো পেরেশানি নাই জান্নাতে যদি এইরকম আশঙ্কা থাকতো তো জান্নাতে গিয়ে অশান্তি হতো জান্নাতে গিয়েও শান্তি থাকতো না যেমন আমরা চাকরিতে থাকলেও কাজকর্মে থাকলেও পয়সা ইনকাম হতে আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে পেরেশান হয়ে যাচ্ছে অনেকে আগে আগামী টেনশনে পেরেশান হয়ে যাচ্ছে জান্নাতে এই টেনশন থাকবে না সেই জন্য মতকে জবাই করে দেওয়া হবে মতকে জবাইয়ের পরে আর কোনো চিন্তা থাকবে না যে কোনোদিন মত হইতে পারে অথবা এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হইতে পারে জাহান নামে চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাক যা ফরজ করেছেন বান্দার উপর যা অজেব করেছেন তা আদায় করাই গাফিলতি করা আদায় না করা যদি আল্লাহ পাক যা ফরজ করেছেন আদায় না করে এবং এই ক্ষেত্রে সন্দেহান থাকে এই ক্ষেত্রে অস্বীকার থাকে তাহলে চিরকাল নামে থাকতে হবে চিরকাল জাহান নামে থাকতে হবে যেমন আল্লাহ রব্বুল আলমিন নামাজ সম্পর্কে কোরআন বলেছেন আর নামাজ হচ্ছে তৌহিদের পরে আল্লাহর একত্রের পরে কালিমার পরে সবচেয়ে বড় ফরজ মহান আল্লাহ ইরশাদ করে সুরাতুল মুদাসেরে ফি জান্নাতি আলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে পাপীদের সম্পর্কে যে তোমরা জাহান্নামি কেন মা সালাকাকুম ফি সাকার আলু লাম নাকুমিনাল আল মুসাল্লিন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না তাহলে জাহান নামে চিরকাল থাকার একটি কারণ হচ্ছে যে ফরজ অজেবে আদায় করায় এমন গাফিলতি যে কোনো ভ্রুক্ষেপে নেই ভ্রুক্ষেপে নেই বিশেষ করে নামাজের ব্যাপারটি তো আরো অনেক আইমাই মত ওলামা মত যে নামাজ ছেড়ে দিলেই কুফরি হয়ে যায় আর যারা বলছেন নামাজ ছেড়ে দিলে বড় কুফুরি হয় না তাদের কাছেও মনে রাখবেন নামাজে যাদের একেবারে গাফিলতি ওই সপ্তাহে একদিন জমা পড়ে যারা বলছেন যে নামাজ ছাড়লে কাফের হয় না তাদের কাছে এই রকম গাফের লোক যারা নামাজ যাদের কাছে কোনো মূল্য রাখে না সপ্তাহে একদিন জমা পড়া মুসলমান মাঝে মধ্যে কখনো সময় সুযোগ হলে পড়ে নিল নামাজ আর না হয় নামাজ পড়ে না তাদের কাছে এই রকমের পাপ জাহান নামে চিরকাল থাকার কারণ কারণ এই ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ত যে মাঝে মাঝে নামাজ পড়ে কখনো পড়ে নিল আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ত আল্লাহ পাক যেভাবে ফরজ করেছেন অবশ্যই আদায় করত অন্তরে ভয় হতো যে হাই আমি যে নামাজ একক তো ছেড়ে দিলাম আমার কি হবে অন্তরে ভয় হতো অন্তরে ভয় নেই আসলে এই জন্য এই নামাজ এইরকমই জাকাত এইরকমই যেসব ফারায়জ অজেবাত রয়েছে শরীয়তের রোজা হজ এগুলি ছেড়ে দেওয়া আদায় না করা কোনো ভ্রুক্ষেপ না করা এটি হচ্ছে জাহান নামে চিরকাল থাকার একটি কারণ আমরা খাওয়াইতাম না জাকাত দিতাম না তাহলে নামাজ না পড়া জাকাত না এগুলি হচ্ছে চিরকাল কারণ চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে যে মালিকদের নেতাদের অন্ধ অনগত্য করা মালিক মানে এই নয় যে আপনার শুধু কর্মক্ষেত্রের মালিক মালিক মানে আপনার নেতা নেতা দুই রকম এক হচ্ছে দুনিয়াবী নেতা পার্থিব নেতা এক হচ্ছে আপনার ধর্মীয় নেতা আজকাল সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে ধর্মীয় নেতাদের অন্ধ আনুগত্য অর্থাৎ পীরের অন্ধ আনুগত্য করা এমন অন্ধ আনুগত্য যে যদি কোরআনে কেরিমেও পেশ করা হয় আর পীরের কথার বিরোধী হয় তার কোনো পরোয়া নেই মানবেন না কোরআনে কেরিম তার কোন অন্য ব্যাখ্যা করে দিবেন অপব্যাখ্যা করে দিবেন যদি হাদিসও পেশ করা হয় তারপরে হাদিস মানবেন না রসুল্লাহ সাল্লামের আপনার ধর্মীয় নেতার মানবেন এই ধর্মীয় নেতাদের অন্ধ অনুগত্য অথবা পার্থিব নেতাদের এমন অন্ধ আনুগত্য যে তাদের আনুগত্যকে মনে করছেন যে এতেই রয়েছে কল্যাণ আর কোরআন সন্ন্যার কথা মানা আল্লাহ এবং রাসুলের আনুগত্যের কোন পরোয়া নেই এটি হচ্ছে চিরকাল জাহান নামে থাকার কারণ যে আয়াতের কথা বলছিলাম যা দিয়ে শুরু করেছিলেন আল্লাহ আকরম সুরে আহজাবি বলছেন ইন্নআল্লাহ কাফিরিন ওয়া আদাল্লাহম সাইরা খালেদিন ফিহা আবাদাল্লাহ ইয়াজিদুন ওয়ালিয়া ওয়ালা নাসিরা ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার তারপরে আল্লাহাক বলছেন যে যেই দিন জাহান্নামে তাদেরকে উল্টানো হবে পাল্টানো হবে মানে একবার যদি পড়ে থাকে কোনো কিছু আপনারা পাক শাক যখন করেন বা ফ্রাই করেন তখন উল্টো পাল্টা করেন তাই না ভাজি করার সময় একভাবে যদি রেখে দেন তো নিচের দিকটা তো ভালো হয়ে হয়তো ফ্রাই হবে আর জ্বলবে কিন্তু ওপরটাই হয়তো আগুন পৌঁছিল না তাপ পৌঁছিল না তোকাল্লাবু অজুহম ফিন্নার আল্লাহ বলে বলছেন তাদের মুখমণ্ডলকে জাহান্নামে উল্টানো পাল্টানো হবে উল্টিয়ে পাল্টিয়ে জ্বালানো হবে ইয়মা তুকাল্লাব ওজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া তারা বলবে যে হাই তখন আফসুস করবে যদি আল্লাহর আনুগত্য করতাম আল্লাহর কথা মানতাম এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা মানতাম তারপরে আরো আফসুস করে আক্ষেপ করে বলবে রব্বানা ইন্না আতানা তানা ওয়া কুবরা কুবরাআনা ফাদাল্লুনা সাবিলা হে আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা আমাদের নেতাদের সৈয়দের জমা বহু বচন হচ্ছে সাদা আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি ও কোবারা আনা এবং আমাদের বুজুর্গদের বড়দের কোবারা কবিরের বহু বচন আমাদের বড়দের আনুগত্য করেছি সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে বড়দের আনুগত্য করেছিলাম তারা আমাদেরকে শির্কের রাস্তায় নিয়ে গেছে তারা আমাদেরকে কুফুরের রাস্তায় নিয়ে গেছে তারা আমাদেরকে মানব রচিত বিধানের রাস্তায় নিয়ে গেছে দুনিয়াবি সেই নেতৃত্ব রয়েছে যারা মানব রচিত বিধানে আমল লাগিয়ে দিয়েছে যে সেটাই তার জীবনের ধর্মকর্ম ছিল আর কোনো তার ইমান আমল কিছু ছিল না আর ধর্মীয় নেতারা এমন শির করিয়েছে যে কবর মাজার পূজার নামই ধর্ম পীর পূজার নামই ধর্ম কোরআন এবং হাদিসের বিরোধিতা করা এবং তাদের তরিকায় মারেফত হাসিল হবে তাদের তরিকা আল্লাহকে পাবে এসব শিক্ষা কেমতের দিন আফসুস করবে এবং এটি চিরকাল জাহান নামে যাওয়ার কারণ হবে যারা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে রাসুলের কথা মানা বাদ দিয়ে বড়দের কথা বুজরুকদের আনুগত্য করেছে চিরকাল জাহান নামে থাকার আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি আর অন্তরের মুনাফিকি যেটা কুফুরের একটা অংশ কুফরি শির্ক এবং মোনাফেকি অন্তরের মোনাফেকি এটাও কুফরি কাজগুলি যেহেতু আলাদা আলাদা সেজন্য আলাদা করে আল্লাহ পাক কোরআন করিম উল্লেখ করেছেন আল্লাহ এর সাদ করেছেন ওয়াদ আল্লাহ মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম আল্লাহ পাক ওয়াদা করেছেন ওয়াদা ভালো ওয়াদা হয় আর শাস্তির ওয়াদা হয় আল্লাহ পাকের এই শাস্তির ওয়াদা আল্লাহ বলছেন যে মোনাফেক পুরুষদের সাথে আমি ওয়াদা করেছি মোনাফেক মহিলাদের সাথে ওয়াদা করেছি যাদের অন্তরে বিশ্বাস নেই আল্লাহর প্রতি পরকালের প্রতি কিন্তু তারা প্রকাশ করে ইমান ইসলাম অলকুফারা এবং কাফেরদের সাথে আমি ওয়াদা করেছি নারা জাহান্নাম জাহান্নামের আগুনের খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে হিয়া হাসবহুম তাদের আজাবের জন্য শাস্তির জন্য তাই যথেষ্ট হবে জাহান্নামই যথেষ্ট হবে ওয়ালা আনাহমুল্লাহ আল্লাহ পাকে লানত তাদের ওপর হবে ওয়ালাহম আজাব মকিব এবং তাদের ওপর চিরকালের আজাব হইতে থাকবে সুরায় তবা আয়াত নম্বর আটষট্টি আল্লাহ পাক আরেকটি আয়াত এরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল আসফালে মিনান্নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে ওয়ালান্তাজেদ আল্লাহ নাসির এবং তাদের কোনো সাহায্যকারী পাবে না জাহান্নামে চিরকাল থাকার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে অহংকার করা অহংকার করা জাহান নামে যাওয়ার কারণ যদি আল্লাহর সামনে অহংকার করে আল্লাহর এবাদত বন্দীগীতে অহংকার করে তাহলে চিরকাল জাহান নামে থাকার কারণ রাসুল্লাহামের নিয়ে আসা আদর্শের সামনে অহংকার করে তাহলে সেই ব্যক্তি চিরকাল নামে যেমন আজকাল অনেকে আছে মাটিতে সেজদা করা মসজিদে এসে সেজদা করা নামাজ পড়া এটাকে ছোট কাজ মনে করে আমি এত শিক্ষিত মানুষ আমি একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার আমি একজন বিজ্ঞানী আর আবার এই সিজদা করে তুচ্ছ কাজ এগুলো কে করে এগুলো মোল্লাদের কাজ এই রকম ধ্যান ধারণা যাদের আছে এটা হচ্ছে আল্লাহর সামনে অহংকার রসুল উল্লাহামের সামনে অহংকার রসুল উল্লাহ সাল্লামের সহি হাদিসে যে বিধিবিধান রয়েছে সেগুলি মানতে অস্বীকার করা বা কষ্টবোধ করা যে কোনো কারণে হোক না কেন আল্লাহ এবং তার রসুলের সামনে অহংকার হচ্ছে চিরকাল জাহান নামে থাকার কারণ আর মানুষের সামনে অহংকার দীর্ঘকাল জাহান নামে থাকার কারণ যেটিও জাহান নামে যাওয়ার কারণ দীর্ঘকাল জাহান নামে থাকার কারণ আল্লাহ পাক কোরআন করিমের সুরে আরাফের আয়াত নম্বর ছত্রিশে সাত আয়াতের আনহা যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করলো এবং তারা অহংকার করলো কোরআনই বিধান মানতে অহংকার করে উলায়ক আসাবুন্নার এবং তারাই হচ্ছে জাহান্নামে হোম ফিহা খালেদন সেখানে তারা চিরকাল থাকবে যারা অহংকার করলো তারা জাহান্নাবি এবং চিরকাল সেখানে বসবাস করবে নবী করিম সাল্লামের হাদিস আবু রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন কালা রসুল্লাহার একদিন জাহান্নাম জাহান্নামের জান্নাত এবং জাহান্নামের তর্ক বিতর্ক হয় জান্নাত এবং জাহান্নামের তর্ক বিতর্ক হয় জাহান্নাম কেমন করে কথা বলে এর আগে বলা হয়েছে জাহান্নাম কথা বললে জান্নাত জাহান্নাম যে আল্লাহ পাকের সামনে মিসকিন যে আল্লাহ পাক রব্বুল আলম এবাদত মন্দি করেছে আমার দেশের এক শ্রেণী মিসকিন নাই যে খেতেও পায় না আর নামাজ রোজাও করে না ওরা নয় আমার মধ্যে দাখিল হবে যারা দুর্বল অসহায় মানুষ দুর্বল অসহায় এতিম দুর্বল বিধবা দুর্বল তালাক প্রাপ্তা দুর্বল গরিব দরিদ্র দিনদার ধার্মিক দুর্বল যাদের কাছে নেতৃত্ব নেই তারা দুর্বল দুর্বল যারা সমাজের যাদেরকে সমাজে অল্প সংখ্যায় মনে করা হয়েছে এবং হে প্রতিপন্ন করা হয়েছে অথচ তারা হকের ওপর ছিল সত্যের ওপর ছিল তাদেরকে দুর্বল মনে করা হয়েছে দুর্বল এরা জান্নাতে যাবে জাহান্নাম বলো কালাতেন তোমার মধ্যে যদি দুর্বল লোকেরা যার মিসকিন যায় আমার মধ্যে কে যাবে জানো যারা প্রভাবশালী যারা জাঁদরেল জব্বার এবং মোতাকা বেরুন যারা অহংকারী তারা দাখিল হবে যেমন তেমন ব্যাপার স্যাপার নয় আমার মধ্যে ওরা দাখিল হবে আল্লাহাক পাক রব্বুল আলমিন বললেন ফাঁকা আলিনার আল্লাহ আল্লাহাক বললেন আনতে আজাবি আন্তকে বেকে মিম্মান সেতু হে জাহান্নাম তুমি আমার আজাব তোমাকে আমি আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছি তোমার দ্বারা আমি যার কাছ থেকে হবে প্রতিশোধ নেব আমার যার কাছ থেকে ইচ্ছা হবে আমি প্রতিশোধ নেব এবং তোমার দ্বারা শাস্তি দেব এটা আমার ইচ্ছা যে কাকে শাস্তি দেব তোমাকে দিয়ে এটা আমার কাজ আল্লাহ পাক বললেন জাহান্নামকে ওয়াকাল আল আলিল জান্না এবং আল্লাহ পাক জান্নাতকে বললেন আনতে রাহমাতি তুমি আমার রহমত হে জান্নাত তুমি আমার রহমত আর হামবে কে মানসে তো আমার যার উপর ইচ্ছা হবে রহম করার দয়া কর তার উপর আমি রহমত বর্ষণ করব দয়া করব এবং তাকে আমার রহমতে জান্নাতে দেব সহি মুসলিমের হাদিস এবং তিরমিজির হাদিস জাহান নামে আর এক শ্রেণীর লোকেরা জাহান নামে চিরকালও থাকবে আর তার মধ্যে একদল আছে যারা দীর্ঘকাল থাকবে চিরকাল থাকবে না এরা হচ্ছে বিদাতপন্থী যারা কোরআন সন্ন্যার বিরোধিতা করেছে কোরআন সন্ন্যার বিরোধিতা করেছে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর লোকেরা কোরআন সন্ন্যার বিরোধিতা করে শিরকুফুরি পর্যন্ত পৌঁছে গেছে এত দলে বিভক্ত হয়েছে আর সেই দলগুলি এমন দূরে চলে গেছে কোরআন সন্না থেকে যে তারা শিরকুফুরির মধ্যে চলে গেছে যেমন মুসলিমদের মধ্যে বহু ফিরকা আছে যারা জীবিত মানুষের পূজা করছে অথবা মৃত মানুষের পূজা করছে অথবা ছবির পূজা করছে আমি এরকম বহু দল জানি বাতেনি যতগুলি ফিরকা আছে শিয়াদের মধ্যে তার মধ্যে একটি ফিরকা হচ্ছে বোহরা বোহরাদের সম্পর্কে মোদাইন মসজিদিতে আমরা যখন ওই ফিরকাগুলির স্টাডি করা হয় তখন একজন প্রফেসর বলেছিলেন যে ওরা তাদের যে সুলতান মাসুম মানে তাদের এমাম মাসুম নিষ্পাপ এমাম তাদের এবং ওই এক শ্রেণীর লোকেরা তাদের মধ্যে রয়েছে যে বারোটা তাদের এমাম শুধু মাসুম ছিল না এদের কেয়ামত পর্যন্ত যত এমাম হবে নেতা হবে তারা নিষ্পাপ তাদের দ্বারা পাপ হয় না ওরা পূজা করে যদি সরাসরি পেয়ে যাও এমামকে তাহলে সরাসরি পূজা করে সেজদা করে আর যদি সরাসরি না পায় তো তাদের প্রত্যেক ঘরে ঘরে কক্ষে এবং প্রত্যেক দোকানে ওই সুলতান এমাম মাসুমের ছবি থাকবে এবং তার পূজা হয় তার পূজা হয় আর এটা আমি সচক্ষে দেখলাম কলকাতা এক দোকানে বহরাদের দোকানে ঢুকলাম পরীক্ষা করার জন্য দেখি তো আমাদের প্রফেসরের কথা সত্য কিনা ঢুকে দেখি ভিতর দিকে গিয়ে শেষ দিকে দেখি দেওয়ালে ওই সুলতান মাসুম এটা হচ্ছে পরিচয় যে এই দোকান হচ্ছে বোহরার দোকান আগাখানিরা ওই রকমই এইরকম বহু ফিরকা রয়েছে মুসলিম উম্মাতে যারা এমন শিরকুফরি কবরে যারা সেজদা করে কবর বানিয়ে মাজার বানিয়ে পাকা করে কবর মাজারে সেজদা করে খাসি মরক জবাই করে এই পীরের নৈকট্য লাভ করে এবং সে জীবিত জীবিত অবস্থায় যেভাবে দিতে পারে তার চেয়ে বেশি দিতে পারে মৃত অবস্থায় এইসব আকিদা রাখে কবর মাজার পূজারীরা এরা এমন দলে বিভক্ত হয়েছে মুসলিম মতের যে তারা চিরকালের জাহান্নামি হওয়ার কাজ করে ফেলেছে আর এক শ্রেণীর লোকেরা আছে যারা বিদাতি ফিরকায় তো বিভক্ত হয়েছে কিন্তু তারা এমন বড় কাজ করেনি বড় অন্যায় অবশ্যই সাল্লামের তরিকাই তরিকা ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু এমন বড় কাজ নয় যেটা শিরকুফুরি পর্যন্ত পৌঁছায় সেই জন্য তারা জাহান নামে যাবে জাহান নাম থেকে ফিরে আসবে ইনশা আল্লাহ তালা তো এদের সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনায় মা বিন আবি সুফিয়ান রাজি আল্লাহ তালানহ একদিন খুদবা দিলেন এবং বললেন যে ইন্না রাসুল আল্লাহ ইসলাম কামাফিদ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন খুদবা দিতে দাঁড়ালেন আর ফকালা বললেন আল্লাহ ইন্না মান কানা কাবলা কুমিন আহলিল কিতাব ইফতারা কোয়ালা সেন্তাইন ও মিল্লা আহলে কিতাব যারা ছিল ইয়াহুদ্দিন আসারা ইহুদিরা একাত্তর ফিরকায় একটি হাদিস রয়েছে আর খ্রিস্টানরা বাহাত্তর ফিরকায় বাহাত্তরটি দলে বিভক্ত হবে এ হাদিসে বাহাত্তর ফিরকার কথা বলা হয়েছে কারণ খ্রিস্টানদের কথা এখানে বলা হয়েছে যে তারা আহলে কিতাব বাহাত্তর ফিরকায় বাহাত্তরটি দলে বিভক্ত হবে আর এই উম্মত ফিরকা আর এই উম্মত তেহাত্তর ফিরকায় বিভক্ত হয়ে যাবে মুসলিম জাতি তেহাত্তর তেহাত্তরটি দলে বিভক্ত হয়ে যাবে কল্লহম ফিন্নার নবী করিম সাল্লাহাম বলছেন যে তাদের সকলেই জাহান নামে যাবে কল্লহম ফিন্নার ইল্লা ওয়াহেদা একটি দল ছাড়া তাহলে বাহাত্তরটি জাহান নামে যাবে এই বাহাত্তরটির মধ্যে কিছু এমন আছে যারা সিঁড়ি কুফরি পর্যন্ত পৌঁছে গেছে সেজন্য চিরকাল তারা জাহান্নামে থাকবে আর তাদের অনেকগুলি ফিরকে আছে যেগুলি সিরকুফুরি পর্যন্ত পৌঁছেনি কিন্তু বিদাত বিদাতের পথ অবলম্বন করেছে সুতরাং তারা জাহান নামে যাবে এবং আল্লাহ পাক জানেন যে কতদিন তারা জাহান নামে থাকবে জাহান নাম থেকে আবার ফিরে আসবে যদি তাদের নেক আমল থাকে ইল্লা ওয়াহেদা একটি দল সেই দল কি এই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাত যারা জামাত যারা জামাত অর্থাৎ যারা নবী করিম সাল্লামের তৈরি করা জামাতের সাথে থাকবে সাহাবাই কেরামদের আদর্শে বিশ্বাসী তারা সাহাবাই কেরামদের মতো ইমান নিয়ে এসছে তারা সাহাবাই কেরামদের মতো তাদের এবাদত বন্দেগী সাহাবাই কেরামদের মতো তাদের এতেকাদ বিশ্বাস যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে সাহাবাই কেরামদের জামা নাই পীরমুরিদি ছিল সুফিবাদ ছিল মারিফতি এসব তরিকা ছিল ছিল না না নকশবন্দি নাম ছিল না চিস্তি নাম ছিল না সাহারবর্দি নাম ছিল না কাদেরি নাম ছিল না মোজাদ্দিদি নাম ছিল না নেজামি নাম ছিল না কি বলছে আপনার চরমনাই সাহেবের তরিকার নাম হচ্ছে হ্যাঁ সাবেরি চেষ্টিয়া সাবেরিয়া সাবেরি ছিল সব ছিল না যারা জামাতের সাথে নবী করিম সাল্লামের সাহাবাই কেরামের জামাতের সাথে থাকবে এই জামাত একটি জামাত আর যারা এই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে নতুন নতুন তরিকা আবিষ্কার করেছে আর সেসব তরিকা ধরে আলাদা আলাদা হয়ে চলে গেছে তারা তারা সবগুলি জাহান নামে যাবে নবী করিম বলেছেন জাহান নামে যাবে এর মানে এই নয় যে চিরকাল জাহান নামে থাকবে যেমন বললাম যে এক শ্রেণীর লোক চিরকাল জাহান নামে থাকবে যারা অনেক দূরে চলে গেছে নবী সালাম আদর্শ থেকে সাহাবেকের আদর্শ থেকে আর যারা বিদাত করেছে কিন্তু শিরকুফুরি পর্যন্ত পৌঁছেনি তারা আল্লাহ ফাকরবুল আলমের রহমতে আবার জান্নাতে ফিরে আসবে জাহান নামে যাবে আরেক শ্রেণীর লোকেরা তারা হচ্ছে যারা বিচার ফায়সালা করতে গিয়ে জুল অত্যাচার করেছে সে বিচার যেখানকারই বিচার হোক না কেনা কোন কোম্পানিতে ওয়ার্কারদের মাঝে বিচার করতে গিয়ে হোক আর আদালতে বিচার করতে গিয়ে হোক আর আমাদের দেশে যে সামাজিক বিচার রয়েছে সালিস এই সালিস বিচার করতে গিয়ে হোক যেই রকম বিচার হোক না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে বরেদা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন আল কোজাত সালাসাতুন বিচারপতি হচ্ছে তিন রকম ওয়াহেদুন ফিলজান্না ওয়াইস্তান ফিন্নার বিচারপতি হচ্ছে তিন রকম এক ধরনের বিচারপতি জান্নাতে যাবে আর দুই ধরনের বিচারপতি জাহান্নামে যাবে ফাম্মাল্লাজি ফিল জান্না জান্নাতে কারা যাবে ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাজাবিহি যেই বিচারপতি সত্যকে যাচাই বাছাই করলো যে কে হক পথে আছে কে ন্যায় সঙ্গত আর কে অন্যায় কার এটি হক এই জমিটা কার এই কেসে এই মামলায় কে হক পথে আছে এটাকে যাচাই বাছাই করলো ফাঁকা যাবে এবং তা দিয়ে ফয়সালা করলো সেই মোতাবেক ফয়সালা করলো সেই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে এই রকম কাজী এই রকম জজ যারা ঘুষ নেই না অথবা যারা পক্ষপাতিত্ব করে না যেগুলো গ্রাম্য বিচার হয় সালিশ হয় সেগুলিতে বংশীয় পক্ষপাতিত্ব হয় অথবা রাজনৈতিক লেভেলে পক্ষপাতিত্ব হয় যে আমার দলের লোক হ্যাঁ? অথবা প্রভাবের কারণে ধন সম্পদ আছে প্রভাবশালী আর আরেক দল দুর্বল সুতরাং প্রভাবশালীর পক্ষ নিতে হবে না হলে অসুবিধা আছে সুতরাং তার পক্ষ নিয়ে বিচার করতে হবে এই রকম বিচারগুলি হয়ে থাকে যেই ব্যক্তি হককে জানলো জানার চেষ্টা করলো এবং তারপরে হক মোতাবেক ফয়সালা করলো সেই ব্যক্তি জান্নাতে যাবে শুধু আর এক শ্রেণীর লোক যেই ব্যক্তি হককে জানলো আরাফাল হক <clears throat> বুঝতে পারলো যে আসলে এই লোকটি জালেম আর এই লোকটি ঠিক আছে সঠিক পথে আছে ন্যায়সঙ্গত পথে আছে আছে হক হচ্ছে এই ব্যক্তির আর জানার পরেও যার হক তাকে হক দিল না যে কোনো কারণে হোক না কেন দিল না সত্যকে জানলো জানার পরে সত্য মোতাবেক বিচার ফেসলা করল না সে ঘুষ নিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক সেই কাজী সেই জজ সেই হাকিম সেই বিচারপতি সেই সালিসের মন্ডল মাতাব্বর লোকেরা এটা জাহান্নামে যাবে আর এক শ্রেণীর লোক জাহান নামে যাবে যেই রাজন লামি আরিফুল হক সত্যকে যাচাই বাছাই করার চেষ্টা করলো না জানল না বিচার করার মতো যোগ্যতা নেই কিন্তু লোকজন বিচারপতি বানিয়ে দিয়েছে বিচার করল অথবা জানার জন্য চেষ্টা করলো অথচ জানার চেষ্টা করতে পারত এবং ব্যবস্থা ছিল জানল না জাহান নামে যাবে তাহলে বিচার করতে গিয়ে যারা জুল অত্যাচার করবে জুলম অত্যাচার করবে সেই ব্যক্তি জাহান নামে যাবে জেনে শুনে জুলম অত্যাচার করলো অথবা বিচার করতে গিয়ে জানার চেষ্টা করলো না অথচ জানার ব্যবস্থা আছে আর জুলম করলো সেই ব্যক্তি জাহান নামে যাবে আর এক শ্রেণীর লোক যারা ইজতিহাদি ভুল করলো বিচার করার জন্য সত্য যাচার জন্য যথাসাধ্য চেষ্টা করলো আর যথাসাধ্য চেষ্টা করার পরেও হয়তো সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছিতে পারলো না নাই বিচার করতে পারলো না কারণ একজন লোক হয়তো তারই হক কিন্তু সে কাগজপত্র পেশ করতে পারলো না প্রমাণ পেশ করতে পারল না যার ফলে বাহ্যিক ও তো আর গায়েব জানছে না যে আসলে কার হক যার কাছে কাগজপত্র রয়েছে অথবা যে ব্যক্তি কথা ভালোভাবে বুঝিয়ে দিতে পারলো যে ব্যক্তি সাক্ষী প্রমাণ মিথ্যা সাক্ষী প্রমাণ নিয়ে চলে আসল সাক্ষী প্রমাণ পেশ করে দিল সেই হক নিয়ে গেল সেই ব্যক্তি ইস্তেহাদ করেছে সেই কাজী সুতরাং সেই ব্যক্তিকে আল্লাহ ফাকরবুল মাফ করে দেবেন এই সেই ব্যক্তিকে তার মেহনতের জন্য এক নেকি দেবেন নবী করিম ইসলাম আরেকটি হাদিসে রয়েছে যে কোন ব্যক্তি যদি ফয়সালা করে আর ফয়সালা করে যদি সঠিক ফয়সালা দিতে পারে তাহলে আল্লাহ ডবল নেকি দেবেন ডবল নেকি ফালাহু আজরা আনে আর ওয়াইজ ইজতেহাদ ইজতেহাদ করলো আর আখতা ভুল করলো সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারল না চেষ্টা করার পরেও তাহলে তাকে আল্লাহ পাক এক নেকি দেবেন জাহান্নামে আর এক একটি কারণ হচ্ছে যাওয়ার সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর কোন মিথ্যা কথা বলা নবী করিম সাল্লামের নামে হাদিস চালিয়ে দেওয়া হাদিস যখন যেই কালে হাদিস সংকলন হতো সেই জামানে হাদিস গড়তো এক শ্রেণীর লোকেরা মিথ্যা হাদিস গড়ে দিত এটা হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ আজকালকার জামানে হাদিস তো গড়া হয় না কিন্তু নবীর নামে অর্থাৎ ধর্মের নামে ফতোয়াবাজি করা কোরআন এবং হাদিস জানে না অথবা কোরআন হাদিস জানলেও সেই মোতাবেক সে কথা বলবে না কোরআন হাদিস বিরোধী ফতুয়া না না এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে সঠিক ফতুয়া এইভাবে নামাজ পড়তে হবে জানলো না অথবা জানার চেষ্টা করল না হ্যাঁ নিয়ত পড়তে হবে না হয়তো পড়তে হবে যদি এটি জাল হাদিস নয় মাসলা কিন্তু নবী করিম সাল্লামের নামে ধর্মের নামে যে নামাজ পড়লে নিয়ত পড়তে হবে না হয়তো পড়তে হবে নামাজ পড়লে ইকতাদে বেহাজাল ইমাম বলতে হবে জায় নামাজের দোয়া পড়তে হবে এইভাবে উদাহরণস্বরূপ যে কোনো মাসলা হালাল হারাম জায়েজ না জায়েজ অথবা কোনো করণীয় বর্জনীয় খেয়াল খুশি বলে দিল অথবা কোরআন হাদিস জানলো তারপরে তার বিরুদ্ধে বলল সেটি ধর্মের সম্পর্কে বলা দিন সম্পর্কে বলা নবী করিম সাল্লাম সম্পর্কে বলা কারণ সেটাকে শরীয়ত হিসাবে আপনি বয়ান করলেন অথচ শরীয়তে তার সমর্থন নেই নবী করিম সাল্লাম থেকে তার প্রমাণ নেই নবী করিম সাল্লাম এরশাদ করে সহি মুসলিমের হাদিসে যে ইন্না কাজেবান আলা আহাদেকুম লাইসা কাজেবিন আলাইয়া তোমাদের কেউ যদি অন্য কারো সম্পর্কে মিথ্যা কথা বলে তাহলে সেটা আমার উপর মিথ্যা বলার মতো অপরাধ নয় সেটাও কাবিরা গোনা কিন্তু আমার ওপর মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ যদি আমার সম্পর্কেও মিথ্যা কথা বলে সেটা ধর্ম হবে না ভুল করতে পারি আমি আমি মানুষ ভুল করতে পারি আপনার সম্পর্কে কেউ যদি কেউ মিথ্যা কথা বলে সে আপনি ভুল করতে পারেন কিন্তু নবী করিম সাল্লাহাম সম্পর্কে কেউ যদি বলে যে এটা হচ্ছে নবী সাল্লামের হাদিস অথবা এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত এটা হচ্ছে সন্ন্যত এটা হচ্ছে নামাজ পড়ার তরিকা তাহলে সেটা শরীয়ত বানিয়ে ফেললো সেটা শরীয়ত বানিয়ে ফেললো কারণ নবীর নামে সেটাকে চালু করা হয়েছে তারপরে নবী করিম সাল্লাম বললেন মান বা আলাইয়া মোতামেদান যেই ব্যক্তি আমার ওপর জেনে শুনে মিথ্যা কথা বলবে জেনে শুনে মিথ্যা কথা বললাম মিনান্নার সেই ব্যক্তি যেন জাহান নামে তার স্থান তৈরি করে নেয় সেই ব্যক্তি জাহান নামে তার স্থান তৈরি করে নেয় সুতরাং দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে না জেনে সন্দেহর ভিত্তিতে অনুমান ভিত্তিক কোন কথা বলা কাবিরা গুনা আল্লাহ পাক বলেন কোরআন করিমের একটি আয়াতে কয়েকটি কাবিরা গুণা উল্লেখ করেছেন তার মধ্যে একটি শেষ করেছেন ওই কাবিরা গুণা দিয়ে ওয়ান তাকুলু আল্লাহ মালা তালামুন আল্লাহ সম্পর্কে অর্থাৎ আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে বললেও সেটা আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে হয়ে যাবে আর আল্লাহ সম্পর্কে হয়ে যাবে এমন কথা বলো যা জানো না যে সম্পর্কে তোমার কোরআন হাদিসে কোনো দলিলের জ্ঞান নেই আর এমনিতে ঝেড়ে দিলে বলে দিলে কবিরা গুনা তো এটি হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে কোন ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা কোন ব্যক্তিকে সে মুসলিম হোক আর অমুসলিম হোক আল্লাহ জাইজ করেন যাকে হত্যা করা তাকে হত্যা করার কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ফাকরুল আলম কোন ব্যক্তি যদি মমিনকে হত্যা করে মুসলিমকে হত্যা করে তার জন্য পাঁচটি শাস্তির কথা উল্লেখ করেছেন সুরায় নেশার আয়াত নম্বর তিরানব্বই মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমাইয়াকুল মেদান ফাজাজা ওহু জাহান্নাম যেই ব্যক্তি কোন মমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো আল্লাহ ইচ্ছাকৃত কেন বলেছেন অমাইয়াকুল মোমেনান মোতামেদান ইচ্ছাকৃত কেন বলেছেন অনিচ্ছাকৃত হতে পারে এই জন্য অলামারা বলেছেন যে হত্যা হচ্ছে তিন প্রকার এক হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা এমন ধারালো অস্ত্র দিয়ে এবং জেনে শুনে তাকে নিশানা বানিয়ে আমি তাকে মারব যে অথবা ধারালো না হোক এমন অস্ত্র ভারী অস্ত্র দিয়ে যে অস্ত্র দিয়ে সাধারণত মারলে মানুষ মারা যায় এটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা আরেকটি হচ্ছে কাতলে খাতা ভুল ভুলবশত ভুলবশত আপনি গাড়ি চালাচ্ছিলেন আর যথাসাধ্য গাড়ি আপনি কন্ট্রোল করার চেষ্টা করলেন কিন্তু হঠাৎ করে একটি লোক সামনে চলে এসছে আপনি কোন রকমে কন্ট্রোল করতে পারলেন না আল্লাহ না করে এরকম হয় কতলে খাতা ভুল আর আরেকটি হচ্ছে কাতল শিভে আমাদ ফোকাহিকার আমরা বলেছেন হাদিসে এই ভাগগুলি এসেছে অর্থাৎ পুরোপুরি ইচ্ছাকৃত নয় কিন্তু অনেকটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃতর কাছাকাছি সেটা আবার কেমন করে হইতে পারে সরাসরি তাকে আঘাত করলেন কিন্তু এমন হালকা অস্ত্র দিয়ে সাধারণত তাতে মরে না মানুষ মারা গেল ইচ্ছা করে মারলেন একটা ঘুষি আর সাধারণত ঘুষিতে মরে না কিন্তু মরে গেল তবে এমন জায়গায় যেখানে ঘুষি মারলেও মরে যায় সেটা ইচ্ছাকৃত খুন করা হবে এমন জায়গা মানে সাধারণত ওই জায়গাতে মারলে মরে না অথবা এমন কিছু দিয়ে হালকা কিছু দিয়ে মারলেন যাতে একটা লাঠিতে লাঠির বাড়ি দিলেন তাতে সাধারণত মরেন না কিন্তু তাতে মরে গেল ইচ্ছে করেই তাকে মেরেছেন কিন্তু মারা মেরে ফেলা উদ্দেশ্য ছিল না বরং একটু হালকা আঘাত করার উদ্দেশ্য ছিল এটাকে শিবে আমাদ বলা হয়েছে তো আল্লাহ ফাকরুল আলম এখানে বলেছেন অমাইয়াক্তুল মোমেনান আমেদান যারা ইচ্ছা করে কোন মমিনকে খুন করবে ফাজাজা উহ জাহান্নাম তার শাস্তি হচ্ছে প্রথম কথা জাহান্ন আল্লাহ বলছেন খালেদ দান ফিহা চিরকাল সেখানে থাকবে সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে চিরকাল থাকবে আর এই খালেদান আল্লাহ পাক রাবুল খালেদান যখন বলেছেন বরং সঠিক অর্থ এর হচ্ছে যে তার আসল পানিশমেন্ট শাস্তি হচ্ছে চিরকাল থাকে তবে তার যদি নেকামল থাকে আল্লাহ যদি কোনোদিন বের করে সেটি তার রহমত হবে তাহলে খুন মমিনকে খুন করার শাস্তি হচ্ছে চিরকাল থাকে দ্বিতীয় শাস্তি ও আল্লাহ আলী তিরিশ আল্লাহর গজব আল্লাহ তার উপর আল্লাহর ক্রোধ আল্লাহ এত রাগান্বিত হবেন যে আল্লাহর গুজব তার উপরে হবে রহমত হবে না ও লান আল্লাহর লানত অভিসম্পদ হতে থাকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত ও আদাল্লাহ আজাবান আজিমা এবং তার জন্য আল্লাহ মহাশাস্তি তৈরি করে রেখেছেন সুতরাং কোন ব্যক্তিকে খুন করা আজকাল এক শ্রেণীর মানুষ সামান্য কিছু জমি জায়গা নিয়ে ঝগড়া সামান্য কোনো ব্যাপারে ঝগড়া এগুলো ঝগড়া ছাড়াও আজকাল এমনিতে একটু গরম হতে এমন মারামারি শুরু করে দিলে শেষ করে দেবে সামান্য কিছু নেই নেতৃত্ব নিয়ে তো আছেই দুনিয়ার বিভিন্ন স্বার্থ টাকা পয়সার স্বার্থ নিয়ে তো আছে মমিন ছাড়া যদি মুসলিম ছাড়া অমুসলিমকে কেউ হত্যা করে অন্যায়ভাবে হত্যা আল্লাহ জায়জ করেনি সুতরাং তার জন্য জাহান নামের শাস্তির কথা নবী করিম বলেছেন মান কাতালা মহাদান কোন ব্যক্তি যদি কোন অমুসলিমকে হত্যা করে মহাদ যাদের সাথে শান্তিতে বসবাসের চুক্তি আছে এমন নয় যে আপনাকে মারতে এসছে খুন করতে আর আপনি প্রতিরক্ষা করতে গিয়ে আপনি খুন করলেন না যদি কোনো ব্যক্তি কোন অমুসলিমকে হত্যা করে দেয় যেই ব্যক্তির সাথে চুক্তি আছে যে আমরা শান্তিতে বসবাস করব। আমরা কেউ কাউকে মারবো না তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না অথচ এই জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় জান্নাতের সুগন্ধি পাবে না জাহান নামে যাবে যেই ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে জাহান নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে সুদ খাওয়া আর এই সুদ খাওয়া কাল ব্যাপক আকার ধারণ করেছে আর নতুন নতুন তরিকা শুরু হয়েছে সুদ খাওয়ার সুদের নাম আজকাল পাল্টিয়ে দেওয়া হয়েছে সুদের নাম সুদ বলছেন না ব্যাংকওয়ালারও সুদ বলছেন ইন্টারেস্ট তারপরে পাবলিক পাবলিক থেকে যে সুদ খাচ্ছে বলছেন আমার টাকাটা এতদিন বসে থাকবে আমি তো এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে কিছু ইনকাম হইতো তা আমি নিলাম তো কি হইল আর এই অজুহাতে এই বন্ধকের জমি খাওয়া হচ্ছে আজকে বন্ধকের জমির ফসল এই অজুহাতে খাওয়া হচ্ছে যে আমি যে ওকে এত টাকা দিলাম তো টাকাটা দিলাম তো তার জমির ফসল খেলাম তো কি হইলো টাকাটাও ফুল ফিরিয়ে নিলেন আর জমির ফসল খেলেন আর আপনি ভাবছেন আপনার জন্য হালাল এটাই তো সুদ ফোকাহাই কেরামদের হানাফি সাফি মালিক হামি সমস্ত ফোকাহাই কেরামদের ইত্তেফাক আছে এই ফেকার কায়দার ওপর এবং হাদিস থেকে নেওয়া এই কথাটি সেটা হচ্ছে কুল্ল কার্জিন জাররা মানফান যদি কেউ ঋণ দেয় ঋণ দিয়ে সে উপকৃত হয় আমি এই ঋণের মাধ্যমে এই লাভবান হচ্ছি অমুক ব্যক্তিকে ঋণ দিয়ে রেখেছে আর লাভবান হচ্ছে ঋণের বিনিময়ে লাভবান কায়দা শোনেন নীতিমালা ঋণ দিয়ে যে কোনো লাভ এমন নয় যে আপনি শুধু পয়সার লাভ অন্য কোনো লাভ হাসিল করছেন আপনি ঋণ দিয়ে রেখেছেন আর ওর বাড়িতে থাকছেন আজকাল নতুন তরিকা এটা শুরু হয়েছে কিছুদিন আগে ফতোয়া জিজ্ঞেস করছে একজন লোক পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ঋণ দিয়েছে আর ওর ভাড়া বাসা ভাড়া দেওয়ার মতো বাসা আছে বা বিল্ডিং আছে ওতে সে ফ্রি ফ্রি থাকছে যতদিন টাকাটা দেবে না ওর বাড়িতে ফ্রি থাকবে আর তারপর টাকা দিলে তখন ওর বাড়ি ছেড়ে দেবে বা তারপরে ভাড়া দেবে এখন আর ভাড়া দেবেন না এই যে ছয় মাস এক বছর ও টাকা ধার দিয়ে রাখলে সেজন্য আর ভাড়া দেবে না এই সবগুলি তার আওতাভুক্ত এমন ঋণ যে ঋণ দেওয়ার পরে আপনি উপকৃত হলেন বেনিফিটেড হলেন কি বলা হচ্ছে ফাহুয়া রেবান সেটা হচ্ছে সুদ সেটা হচ্ছে সুদ এই জন্য এমন ব্যক্তি যেই ব্যক্তির গাড়িতে চড়া আপনার আসলে কোনোদিন গাড়িতে ফ্রি চড়েন না কোনোদিন তাকে এয়ারপোর্টে ডাকেন না ডাকলে যাবেও না ওর সাথে এইরকম খাতির না যে ডাকলে যাবে অথবা এর আগে যেত এরকম কিছু নেই যেই দিন থেকে টাকা ধাতে সেই দিন থেকে টেলিফোন করা শুরু করেছেন আরো আসতে বাধ্য টাকা তো নিয়ে রেখেছি যেতেই হবে এই গাড়িতে চড়াও হচ্ছে সুদ আগে থেকেই যদি চলে আসে আমার আগে থেকে তার সাথে সম্পর্ক আছে সে আমার এরকম উপকার করে কোনো অসুবিধা নেই কিন্তু আগে থেকে কোনো এরকম আদান প্রদান ছিল না আপনার এরকম উপকার করা ছিল না যেদিন থেকে টাকা দিয়েছেন সেই দিন থেকে উপকার করা শুরু করেছে তাহলে সেটা সুদ হবে কারণ এই ঋণের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন তাহলে সুদ হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ ফাকরুল আলমিন কোরআন করিমে এই শাস্তির কথা বলেছেন সুদের শাস্তির কথা ও আহাল্লাহার রেবা আল্লাহ পাক কিনা বেচে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ফামান ফান্তাহা যার কাছে আল্লাহর উপদেশ চলে আসলো রবের উপদেশ চলে আসলো এবং সে সুদ খাওয়া ছেড়ে দিল সুদের ওপর টাকা নেওয়া ছেড়ে দিল সুদের সহযোগিতা কারোবারে সহযোগিতা করা ছেড়ে দিল ফালাহু মাসালাফ তাহলে আগের গুলি আল্লাহ মাফ করবেন ও আমরহু আল্লাহ এবং তার ব্যাপারটি আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দাও অমান আদা আর কেউ যদি আবার ফিরে যায় সুদের হারাম হওয়ার বিধান জানলো জানার পরে আবার সুদ খাওয়া শুরু করলো ফাউলাই তারা জাহান্নাবি এবং জাহান্নামী চিরকাল থাকবে আল্লাহ বলছেন চিরকাল থাকবে আল্লাহর শাস্তি চিরকাল থাকা সে তার নেক আমল যদি থাকে নামাজ থাকে তাহলে আল্লাহ হয়তো রহম করবেন দীর্ঘকালের পরে আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আল্লাহ পাক এখানেও বলেছেন ফিয়া খালেদুন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাতটি ধ্বংসত্ব গুনার কথা উল্লেখ করেছেন একটি হাদিসে বুসাব আল মবিকা তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনা থেকে বেঁচে থাকো ধ্বংস করবে এই গোনাগুলি এই গোনাগুলি দুনিয়া ধ্বংস করবে এই গোনাগুলি তোমার আখেরাত ধ্বংস করবে তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত করবে প্রথম উল্লেখ করেছেন নবী করিম সাল্লাম কি আর শির বিল্লাহ আল্লাহর সাথে শেরিক করা চিরকাল জাহান্নামে থাকতে হবে দুই নম্বরে উল্লেখ করেছেন আর সেহের জাদু জাদু যেহেতু কুফরি সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে ওয়া কাতুল নফসিল্লাতি হারাম আল্লাহ বিল হক অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হত্যা করা তিন নম্বরে উল্লেখ করেছেন চার নম্বরে উল্লেখ করেছেন ধ্বংসাত্মক গোনা জাহান্নামে যাওয়ার কারণ তা হচ্ছে আকলুর রেবা সুদ খাওয়া পাঁচ নম্বরে বলেছেন ওয়াকুল মালিল ইয়েতিম ইয়েতিমের ধন সম্পদ ভক্ষণ করা ছয় নম্বরে বলেছে ওয়াত্তাওয়ালি ও জাহাফ আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেন আর যুদ্ধের ক্ষেত্রে যদি হকের হককে শক্তিশালী করার জন্য যুদ্ধে যান সেখান থেকে পালায়ন করা হচ্ছে কাবিরা গুনহা আর সাত নম্বরে উল্লেখ করেছেন ওকাজফুল মোহসেনাত মোহমেনাত আল গাফিলাত সতী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস এগুলি হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে মানুষের হকের ক্ষেত্রে তা হচ্ছে যে কোনো মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা শুধু সুদ নয় বা শুধু এতিমের মাল নয় বরং এছাড়াও বহু পন্থা আছে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা সে চুরি করে হোক এর মধ্যে আসবে চোরেরা আসবে অবৈধভাবে ভক্ষণ করে তারা রাত্রে ঢুকে ঘরে আর ঢুকে চুরি করে নিয়ে যায় অথবা গিয়েছেন বাথরুমে আর মোবাইলটা নিয়ে টান দিল জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে চুরি করা তাহলে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা একটা হচ্ছে চুরি করা একটা হচ্ছে ডাকাতি করা জবরদস্তি করে ছিনতাই করা রাজধানী করা এইভাবে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করা হচ্ছে ক্যাশে বসে আছেন আর ক্যাশ থেকে চুরি করছেন মালিকের কাছ থেকে চুরি করছেন অবৈধভাবে ভক্ষণ করার বহু জিনিস চলে আসবে এক কথাই যেইভাবে অবৈধ ভক্ষণ করে মানুষ সবগুলির মধ্যে চলে আসবে এমনকি ধার নেওয়ার নামে আজ ধার নিলেন আর দেওয়ার কথা নেই যদি চাই তাহলে মন খারাপ আর না হলে চাওয়ার সুযোগই দিলেন না টেলিফোন চেঞ্জ বাসা চেঞ্জ কোথায় আছেন খবর নেবেন অবৈধভাবে ভক্ষণ করার বহু তরিকা বেইমানি করা আত্মসাত করা জমি দখল করে নেওয়া বাড়ি দখল করে নেওয়া ইত্যাদি আইল চেপে দেওয়া সবগুলি হচ্ছে অবৈধভাবে কোন মানুষের ধন ভক্ষণ করা এটি হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ কোরআন করিমের সাদ করেছেন তোমরা তোমাদের ধন সম্পদ অবৈধভাবে একে অপরের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করিও না ইল্লান তা কোনো তেজারাতান তারা তবে যদি ব্যবসা বাণিজ্য করে রাজি হে দশ টাকার জিনিস আপনি বারো টাকা বিক্রি করেন দেখে শুনে নিল সে বারো টাকা রাজি হয়ে নিল আল্লাহ বলছে রাজি হয়ে যদি ব্যবসা বাণিজ্য করো তো ঠিক আছে ওলা তাকতুল আনফাসাকুম তারপর আল্লাহ আত্মহত্যা করতে নিষেধ করেছেন তারপরে বলছেন অমাইয়া ফালেজালকে অদোয়ানা ওয়া জুলমা কেউ যদি এইভাবে জুলম অত্যাচার করে অবৈধভাবে ধন সম্পদ ভক্ষণ করে ফাসাউফা হে নারা তাহলে তাকে আমি জাহান নামে প্রবিষ্ট করবো কানা জালিকা আল্লাহ ইয়াসির আর আল্লাহ ইয়াসিরা আল্লাহর জন্য এটা সহজ যে তোমাকে জাহান নামে ইচ্ছা করলে আল্লাহ পাক দেবেন সুতরাং এই কাবিরা গোনা থেকে বেঁচে থাকবে সোরা নেসার আয়াত নম্বর উনত্রিশ ত্রিশ জাহান নামে যাওয়ার আর একটি কারণ দীর্ঘকাল জাহান নামে থাকার কারণ হচ্ছে ছবি অঙ্কন করা ছবি অঙ্কন করা এই ছবি অঙ্কন করার কথা যখন আসলো তখন একটি কথা আরো স্পষ্ট করি এক শ্রেণীর লোকের আজকাল মনে করে যে যে ভিডিওতে বক্তব্য রেকর্ড হচ্ছে সেটা ছবি না এটা ছবি নয় আমি গত জুমার দিনে জেদ্দায় বক্তব্য ছিলাম আর এই বিষয়টি খুব মানে গরম গরম বিষয় ছিল কারণ দুই একজন বিভ্রান্ত হয়েছে গোড়ামি করে তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে এটি ছবি নয় বরং এটি হচ্ছে ছায়া স্থায়ী নয় অস্থায়ী ছায়া এটি যেমন আপনি আয়নার সামনে আসলে ছায়া এটি ছায়া এক নম্বর কথা দুই নম্বর কথা এটি হচ্ছে ইসলামিক বক্তব্য এক শ্রেণীর লোক যারা অজ্ঞ জাহেল বুঝতে চায় না তারা বলে এই ছবির দ্বারা অশ্লীলতা ছড়িয়েছে আমি বলছি ছবির দ্বারা অশ্লীলতা ছড়ায়নি অশ্লীলতা ছড়িয়েছে মহিলাদের ছবির দ্বারা বা উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবির দ্বারা মহিলার ছবি হারাম সে ইসলামী স্টেজে হোক আর অন্য কোন স্টেজে হোক এইরকমই পুরুষের যদি অর্ধ উলঙ্গ অথবা উলঙ্গ ছবি হয় তাহলে হারাম যদিও ভিডিও ক্যামেরাতে হোক না কেন আয়নার মতোই হোক না কেন তবুও জায়জ নাই সুতরাং ভাববেন না যে এটি ছবি এই ছবি না ছবি হচ্ছে স্থায়ীভাবে ধরে রাখা ছবি ছবি হচ্ছে মূর্তির মতো ছবি ছবি হচ্ছে স্থায়ীভাবে করে রাখা হচ্ছে এগুলি ছবি ছবি যারা অঙ্কন করবে অথবা বিনা প্রয়োজনে ছবি করবে ছবির ব্যবসা করবে যারা এদের জন্য কঠোর শাস্তির কথা রয়েছে নবী করিম সাল্লাহামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস আসাদুল্নাস হাদিস সবচেয়ে শক্ত শাস্তি আল্লাহ পাক দেবেন কেমতের দিন যারা ছবি অঙ্কনকারী তাদের কারণ এই ছবির মাধ্যমে প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে ছবি দিয়ে শিরিক শুরু হয়েছে সুতরাং এই শিরকের রাস্তা বন্ধ করার জন্য কঠোর শাস্তি শোনানো হয়েছে ছবি অঙ্কনকারীদের জন্য জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সেটা না বললেও হয় না কারণ যেমন আমরা পুরুষদের ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আর মহিলারা নবী করিম বলছেন মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে জাহান্নাম দেখলেন যখন নবী সাল অধিকাংশ মহিলাদেরকে দেখলেন আর যখন জান্নাত দেখলেন তখন অধিকাংশ গরিব দরিদ্রদেরকে দেখলেন নবী করিম সাল্লাম নবী সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মহিলা নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মায়েলাতুন এমন মহিলারা কাসিয়াত যারা কাপড় তো পরে থাকবে শাড়ি পরে থাকবে কিন্তু ব্লাউজ পরে থাকবে আধা হাতের না হয় চার আঙ্গুলের আর পেট পিট খোলা থাকবে মাথার চুল খোলা থাকবে মুখমণ্ডল খোলা থাকবে হাত খোলা থাকবে শরীরের বা স্কট পরে থাকবে আর হাঁটু পর্যন্ত খোলা থাকবে হাফ প্যান্ট পরে থাকবে ইত্যাদি ইত্যাদি নেশাওন কাশিয়াতন কাপড় পরে থাকবে অথবা এমন চিকন কাপড় পরবে পাতলা কাপড় পরবে যে কাপড় দিয়ে গোটা শরীর ঢাকা থাকলেও পাতলা শাড়ি দেখা যাচ্ছে নদীতে গোসল করে আসে পুকুর থেকে গোসল করে আসে আর ওই কাপড় দিয়ে এমন জড়িয়ে গেছে কাপড় শরীরে সব কিছুই দেখা যাচ্ছে জাহের বাতেন সব একরকম সমান হয়ে গেছে নেশাউন কাসিয়াতুন আরিয়াত এমন মহিলারা যারা কাপড় তো পরে থাকবে পরিধানকারিনী হবে আরিয়াত কিন্তু উলঙ্গ হবে কাপড় থাকা সত্ত্বেও তারা উলঙ্গ থাকবে শরীর দেখা যাবে মমিলাত এবং অন্যকে আকৃষ্টকারী হবে অন্যকে আকৃষ্ট পুরুষদেরকে আকৃষ্ট করবে মায়েলাত নিজেরাও অন্যের দিকে পুরুষ যুবকদের দিকে আকৃষ্ট হবে তাদের মাথার খোপা হবে বক্তি উটের চোড়ার মতো যেমন আমাদের দেশে আমরা তো বক্তি উঠে দেখিনি তাহলে বুঝাই তো আমাদের দেশের চূড়া দে হ্যাঁ ষাঁড়ের চূড়া ষাঁড়ের চূড়া ঝুলে একবার এদিকে একবার এদিকে করে না হ্যাঁ যখন ষাঁড় হাঁটে একবার এদিকে ঝুলছে আবার এইদিকে ঝুলছে তেমনি এমন খোপা বড় করে বাঁধবে চুল দিয়ে বড় খোপা হয় না তখন মিছামিছি চুল অথবা আর কিছু দিয়ে খোপা বড় করবে আর যখন হাঁটে তখন এই ঝুলে আর হাঁটে আজকাল তার সাথে সাথে এত উঁচা উঁচা স্যান্ডেল শুরু হয়েছে হাঁটার সময় এমনিতেই ঝুলে তাই না হ্যাঁ এই একেই বলা হয়েছে নিজে আকৃষ্ট হবে এবং অন্যকে আকৃষ্ট করবে চালচলন দিয়ে লায়াত খোলনাল জান্না নবী করিম সাল্লাহ বলছেন এই মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না লায়াত খোলনাল জান্না জান্নাতে যাবে না ওয়ালায়াজনা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব থেকে এত এত দূর থেকে পাওয়া যায় এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না আর এক শ্রেণীর লোক ওই হাদিস উল্লেখ করা হয়েছে যে রেজালন পুরুষ লোক মাহুম সেয়াত হাতে কোড়া নিয়ে থাকবে আর লাঠি থাকবে অর্থাৎ প্রশাসন থাকবে নাস আর লোকজনকে মারবে যাকে ইচ্ছা জুল অত্যাচার মারবে ধরবে দেশের নেতা যাদের ব্যক্তি আর ক্ষমতা আছে ক্ষমতার বলে ধন সম্পদ আছে প্রভাব আছে লাঠি আছে সেজন্য যাকে ইচ্ছা জুল অত্যাচার করে যাকে ইচ্ছা মারে যার ইচ্ছা টাকা পয়সা বেইমানে আত্মসাত করে জমি দখল করে এদের কে বলা হয়েছে যে জাহান্নামী আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে আত্মহত্যা জাহান্নামে যাওয়ার আর একটি কারণ হচ্ছে ঘুষ যেটা আজকে ব্যাপক আকার ধারণ করেছে এমন কোন দেশ নেই যেখানে ঘুষ শুরু হয়নি ঘুষ দেনেওয়ালা লেনাওয়ালা উভয় সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন আর রাশি আল ফেন্নার জাহান্নামে যাবে যারা ঘুষ নেবে ঘুষ দেবে তারা জাহান নামে যে আল্লাহ ফাকরুল আলম যেন এইসব কাবিরা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সাগিরা গুনা থেকে বেঁচে থাকা যেন তৌফিক দান করেন আল্লাহ ফাঁক আমাদেরকে ফরজ অজে বাদে করা তৌফিক দান করেন হারাম নাজাইজ কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ ফাঁক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলমিন যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন মুসলিম ভাই বোনরা মারা গেছেন আল্লাহ তাদের রুহের মাগ ফেরাত করেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদোস দান করেন আল্লাহ পাক তাদের জাহান্নামের আজাবকে দূর করে দেন আর যারা বেঁচে আছে গুমরা হইয়াছে আল্লাহ পাক তাদেরকে যেন হৃদায়ত দান করেন আল্লাহ আমাদের যেন দিনের হেফাজত করেন আল্লাহ আমাদের দুনিয়ারও যেন হেফাজত করেন আল্লাহ পাক আমাদের রুজি রোজগারে যেন বরকত দান করেন যেসব ভাইয়েরা কর্মহীন রয়েছে আল্লাহ পাক তাদের যেন রুজির ব্যবস্থা করে দেন আমিন ইয়ারবাল আলমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাইন you বলছেন যে বাংলাদেশের সুদী ব্যাংকগুলিতে চাকরি করা যাবে কিনা আর ওই ব্যাংকের যে বেতন এবং পেনশন যা পায় এগুলো হালাল হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এক ভাই যে সুদী ব্যাংকে চাকরি করা যাবে কিনা অলমাই আমরা একমত এই ক্ষেত্রে যে কোন সুদী ব্যাংকে চাকরি করা যায় না কোন সুদী প্রতিষ্ঠানে সরকারি হোক আর বেসরকারি হোক চাকরি করা যায় না প্রশ্ন হচ্ছে যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে না বিসমিল্লাহ রহমান রহিম কোন কাজের আগে বিসমিল্লা বলতে হবে না বিসমিল্লাহ রহমান বলতে কোন যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে যে কোনো ভালো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহ বলবেন শুধু বিসমিল্লা যথেষ্ট শুধু যেই ক্ষেত্রগুলিতে বিসমিল্লাহ রহমান রহিম বলার প্রমাণ আছে যেমন কোরআন তেলাওত করছেন তখন কি বলবেন আউজবিল্লাহ রহমান রহিম হ্যাঁ এইরকমই আর কোথায় বিসমিল্লাহ রহমানের আছে আপনি আলোচনা শুরু করছেন বিসমিল্লাহ রহমান বলবেন না বিসমিল্লা বলবেন বিসমিল্লাহ বলবেন দিনের কথা কোন আলোচনা করছেন আলমিন বলবেন বাকি খাওয়া শুরু করেছেন উজু শুরু করেছেন এগুলোতে বিসমিল্লা যথেষ্ট কারণ অতিরিক্ত বলার কোনো প্রমাণ নেই তবে অলমারা বলেছেন কেউ বলে নিলে বিনাদ বলারও দরকার নেই সন্নত হচ্ছে বিসমিল্লা বলা যেসব ক্ষেত্রে শুধু বিসমিল্লা বলা আছে সে বিসমিল্লাই বলা নামাজের জামাতে পিছনে একা দাঁড়া যাবে কিনা যদি জায়গা না থাকে ডানে বামে কোথাও জায়গা নেই তাহলে একা দাঁড়িয়ে যাবেন আর জায়গা থাকা সত্ত্বেও রুকু ধরার জন্য যে রুকু ধরলে তোরা কাতার পেয়ে যাবো জায়জ নয় নামাজ হবে না এইভাবে হাদিস আছে যে একা কাতারের পিছনে নামাজ হয় না এই ক্ষেত্রে নামাজ হয় না ডানে একটু দূরে গেলে বড় মসজিদ ডানে একটু দূরে গেলে জায়গা আছে বামে একটু দূরে গেলে জায়গা আছে এই অবস্থায় পিছনে একাই কাতার লাগালে নামাজ হবে না অজু ছাড়া যা স্পর্শ করা যাবে না প্রশ্ন করেছেন ভাই যে অজু ছাড়া ওই বইগুলি যেগুলিতে কোরআন আয়াত আছে স্পর্শ করা যাবে কিনা এই বিষয়টি ভালো করে শুনে নেন কোরআন কোরআনে করিম কাকে বলা হয় কোরআনে করিম স্পর্শ করার জন্য অধিকাংশ আইমাই কেরামদের নিকট বরং চার ইমাম ইমাম আবু শাহি মালিক আহমদ সমস্ত এই চার ইমামের নিকট কোরআনে করিম মুসাফ স্পর্শ করলে উজু করে স্পর্শ করতে হবে কোরআন করিম স্পর্শ করলে মুখস্থ পড়লে নয় এক আর কোরআনে করিম বলা হয় সুরায় ফাতেহা থেকে শুরু হয়েছে আর সুরায় নাসে শেষ হয়ে গেছে এর নাম হচ্ছে কোরআনে করিম এর নাম হচ্ছে মুসাফ ওসমান রাজি আল্লাহ একসাথে যে সংকলন করেছেন এর নাম হচ্ছে মুসাফ ইদি হচ্ছে আল কোরআন করিম কোরআনের একটা অংশ আছে অথবা কোরআনের তফসির সহ আছে অথবা কোরআনের দু চার দশটি আয়াত আছে এগুলোর নাম কোরআনে করিম নয় বরং ওর নাম তফসির অথবা ইসলামী কিতাব বা ফিকার কিতাব বা হাদিসের কিতাব সেগুলির জন্য উজু শর্ত নেয় সে আপনি যে কোনো কাজের জন্য ভালো উজুতে থাকেন অসুবিধা নেই খুব ভালো কথা কিন্তু উজু শর্ত নাই গুণাগার হবেন না জি লিখছেন জি হ্যাঁ এটি কায়দা শুরুতে আছে কায়দা বাগদাদি মানে জন্য যে কায়দাটা পড়া হয় মক্তবে আর ওটা আমরা কায়দা যখন শুরু করেছি ওটা দিয়ে শুরু করেছি আবার শুরু করেছি যখন ওটা দিয়ে শুরু করেছি আবার কোরআন যখন ধরেছি মিষ্টি ছাত্রদের তারপরে ওই পড়েছি কিন্তু এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই এই দোয়া কোন হাদিসের দোয়া নাই আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে আমাদের দেশে এমন এমন দোয়া মানে ঘরে ঘরে ছড়িয়ে আসার প্রত্যেকের মুখস্থ আছে হাদিসে হদিস নেই ওর হাদিসে নেই যেমন তবা ইস্তেকফার পড়া বড় বড় বক্তারা জলসার স্টেজে পড়া চাস্তা উল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ওয়াতুবেলে এইভাবে কোন হাদিসে নেই কিন্তু এটি জনসাধারণ মুখস্থ আছে আর যেটা হাদিস আছে হয় আস্তাক ফেরুল্লাহ ওয়াতু বেলে মিনকুল্লে জাম নেই আস্তাক ফেরুল্লাহ ওয়াতু বেলে নবী সাল্লাম একশো বার করে দিনে পড়তেন আর একটি আছে আস্তাক ফেরুল্লাহ ইল্লাহ হাইয়ুল কাইম ওয়াতু বেলে কারো মুখস্থ নেই তাহলে যেগুলি হাদিস আছে ওগুলো মুখস্থ নেই আমাদের আর যেগুলো হাদিস নেই সেগুলো আমার মুখস্থ করে বসে আছি হ্যাঁ এইরকমই নামাই তো হাদিসে থাকা তো দূরের কথা বিদাত পড়া বিদাত ওগুলো সব মুখস্থ আছে অনেকের নামাই তো মুখস্থ আছে আত্মাহাত মুখস্থ নেই কারণ আগে নিয়ত মুখস্থ করেছে বিদাতি মোল্লাতে নামাই তো মুখস্থ আছে কিন্তু আত্মাহাত পর্যন্ত পৌঁছিতে পারেনি ছয় মাস গিয়েছে আর মার খেতে খেতে নামাই তো মুখস্থ করতে করতে থেকে গেছে ওরা আত্মাহাত যেতে যেতে তার আগে পড়া ছেড়ে দিয়েছে হ্যাঁ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ মুখস্থই করতে পারেনি অত দূর যেতেই পারেনি ওটা শেষে যেগুলি ফরজ সেগুলি শেষে আর যেগুলি বিদার সেগুলি শুরুতে এ হয়েছে আমাদের সমাজের ধর্মীয় অবস্থা জি ভাই বলছেন যে আমরা জানি সুরা ফাতিয়া ছাড়া নামাজ হয় না যদি ইমামের পেছনে পড়া হয় তারপর নামাজের রাফেল আদেন শব্দ করে আমিন বলা বুকে হাত বাঁধা এগুলি অনুগ্রহ পূর্বক বলে দেবেন যে মানে কোন হাদিসে আছে কি সমাজে সঠিক এত বিস্তারিত এক ভাই জিজ্ঞাসা করছে সুসরা ফাতেহার মাসলা রফেদানের মাসলা আমিন জোরে বলার মাসলা সব মাসলা আজকে এবার প্রশ্ন উত্তরে এগুলো প্রত্যেকটা আলোচনা আছে শুনবেন করে হ্যাঁ, হ্যাঁ? জেনা সম্পর্কে জাজাহুল্লাহ খের জাহান নামে যাওয়ার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনা নবী করিম সাল্লাম যে দৃশ্য দেখেছিলেন তার আগে আয়াত শোনায় আল্লাহ পাক সুরা ফুরকান এরশাদ করেছেন যে মমিন যারা আল্লাহর বান্দা তারা শিরিক করে না তাহলে আল্লাহর বান্দা জেনাকারী হইতে পারে না বলে শুনুন তারপর আল্লাহ বলছেন আসামা যদি কেউ এইরকম কাজগুলি করে কেউ শিরিক করে অথবা খুন করে অথবা জেনা ব্যবচার করে ইয়ালকা আসামা তাহলে চিরকা আসামা তারা গুনহার সম্মুখীন হবে আর আসামার কেউ কেউ তফসিল বলেছেন যে জাহান নামে যাবে আসাম ইসমের জামা তার মানে জাহান নামে যাবে এই গুনা বোঝা নিয়ে জাহান নামে যাবে তারপর আল্লাহ বলছেন ইয়োদা আফ লাহাল আজাব ও কেয়ামা কেয়ামতের দিনে তার তাদের জন্য দ্বিগুণ শাস্তি হবে দ্বিগুণ শাস্তি মুশ্রেকের জন্য দ্বিগুণ শাস্তি খুন খুন যে করবে তার জন্য দ্বিগুণ শাস্তি জেনাকারীর জন্য দ্বিগুণ শাস্তি আজাবাল কেয়ামত ওয়াহুদ ফি হে মোহানা এবং সেখানে চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্থ হয়ে চিরকাল থাকবে লাঞ্ছিত অপদস্থ হয়ে তো জেনা একটি বড় কাবিরা গোনা বরং ফরজ অজেব ছাড়া মানে নামাজ রোজা হজ জাকাত এগুলি ত্যাগ করার গোনার পরে খুন করার গোনার পরে জেনার গোনা তার কাছাকাছি আল্লাহ পাক দেখেন খুনের গোনার সাথে শিরকের গোনার সাথে খুনের গোনা আর খুনের গোনার সাথে আল্লাহ পাক জেনার গোনা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহামকে যখন স্বপ্নের দৃশ্যগুলি দেখানো হয়েছিল জাহান নামের তাতে দেখানো হয়েছিল যে জাহান নামে জ্বলছে নারী পুরুষ উলঙ্গ হয়ে চলছে জিজ্ঞাসা করলেন ফেরেস্তাকে বলেন যে এরা হচ্ছে জেনাকারী পুরুষ জেনাকারী নারী যাদেরকে আল্লাহ আগুনে তান্নুরের মতো যে চুলাগুলি আছে আফগানি রুটির চুলাগুলো আছে বিশাল তান্নুর আর তান্নুর মধ্যে জ্বলছে আর উপর দিকে চলে আসে মনে হচ্ছে বেড়ে যাবে আবার নিচে চলে যাচ্ছে একসাথে উলঙ্গ অবস্থায় জ্বলতে আছে এটা বলা হয়েছে জেনাকারীদের সম্পর্কে সে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ পাক রব্বুল আলমিন জেনার জন্য এই জন্য দুনিয়াতে কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন জেনাকারী যদি বিবাহিত হয় তাহলে তার জন্য প্রাণদণ্ড বেঁচে থাকার কোনো অধিকার নেই জেনা সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে ইনশাআল্লাহ তালা একটি করব কয়েকটি বিষয় আছে যেগুলি আলোচনা অত্যন্ত জরুরি আছে আল্লাহ ইনশাআল্লাহ তালা খুব তাড়াতাড়ি করব করবো জেনার আলোচনা এরকমই সুদের সুদেরও আলোচনা দীর্ঘ আগে করা হয়েছে এগুলি আলোচনা ইনশাআল্লাহ তালা করা হবে তাতে বিস্তারিত আলোচনা হবে আসরের নামাজে সন্ন্যত মোতাবেক নামাজ পড়েন সন্ন্যতের বাইরে জিজ্ঞাসা কেন এত বেশি সন্ন্যত মোতাবেক নামাজ পড়েন সেটা হচ্ছে যে প্রথম রাকাত গুলিতে সুরা ফাতেহার সাথে যদি এমাম হন সুরা ফাতেহার সাথে একটি করে সুরা অথবা কিছু আয়াত মিলাবেন আর তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বেন এটা হচ্ছে এমাম মুক্তাদি মুক্তাদি সর্বাবস্থায় সন্ন্যত হচ্ছে শুধু সুরা ফাতেহা পড়বে শুধু সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহার বেশি পড়বে না তবে কিছু হাদিস আছে কিছু হাদিস আছে সেগুলিতে জায়েজ প্রমাণিত হয় সেরি নামাজগুলিতে জোহরের নামাজে আসরের নামাজে কিছু কিছু সাহাবাইকে আমরা সুরা ফাতেহার পরে সময় পেলে অন্য অন্য সুরা পড়তেন এই জন্য জায়েজ আছে না আসল সন্ন্যত হচ্ছে যে আপনি মুক্তাদি হিসাবে শুধু সুরা ফাতেহা পড়েন সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না তা আপনার জন্য ফরজ